بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা এবং মুশিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ যাহাতে আছে সঠিক বিধান وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশ্রিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহারাই সৃষ্টির অধম ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্নদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয়